জগৎবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসুল সালামগণের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল ওনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজার উপর শিল মেরে দেওয়া হয়েছে ওনার পরে আর কোন নবী দুনিয়ার মানুষকে পথ দেখানোর জন্য আসবেন না কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সকল মানুষের জন্য একটি মাত্র পথ খোলা আছে এই দুনিয়ার শান্তি এবং নিরাপত্তার পরকালীন জীবনে কঠিন আজাব থেকে নাজাদ পাওয়ার সেই পথটি হল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রদর্শিত পথ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দুনিয়ার মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে দিনকে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন যেই দিনকে আল্লাহ যুগে যুগে সকল নবী রাসুল আলাইহসালামগণের মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে পৌঁছেছেন আর রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের মাধ্যমে আল্লাহ সেই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এই জন্য রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের মাধ্যমে মানব জাতির সামনে আল্লাহ যে দিন পাঠিয়েছেন সেটাই হল একমাত্র দিন আর রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের মাধ্যমে দিনকে পালন করার মেনে চলার দিনকে মানব জাতির মধ্যে প্রতিষ্ঠিত করার যেই পদ্ধতি আল্লাহ সুবাহান আলা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মাধ্যমে মানব জাতির সামনে প্রদর্শন করেছেন সেটাই হল একমাত্র পদ্ধতি আর কোন পদ্ধতি মানব জাতির সামনে খোলা নেই রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম নবতি প্রাপ্ত হওয়ার পর প্রথমত তিনটি বছর তিনি গোপন দাওয়াত দেন তিন বছরে নিজের আপনজন ঘনিষ্ঠজন যারা ছিলেন যাদের সাথে ওনার গভীর সম্পর্ক ছিল সেই নিকটতম সেই আপন জনদের কাছেই তিনি গোপনে গোপনে দাওয়াত দিতে থাকেন ওনার দাওয়াত সর্বপ্রথম গ্রহণ করেছিলেন ওনার সহধর্মিনী হজরতে খাদিদাতুল কুবরা রাজু আল্লাহ তালানহা ওনার সাথীদের মধ্যে এরপরে ইমান এনেছিলেন হজরতে আবু বকর রাজু আল্লাহ আনহু আর কিশোরদের মধ্যে হজরতে আলী রাজু আল্লাহ তালানহু তিনটি বছর তিনি গোপন দাওয়াত দেন এরপর আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে ওনার প্রতি আদেশ আসে তোমার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তুমি ভয় প্রদর্শন করো কিসের আল্লাহ সুবাহ তালাকে একমাত্র ইলা হিসেবে গ্রহণ না করে তারা যে আল্লাহর পরিবর্তে আরো অনেক ইলাহগুলো তারা গ্রহণ করেছে আল্লাহ ছাড়া অপরাপর যেই ইলাহগুলোর এবাদতি তারা করে চলছে এর পরিণতি অতি ভয়াবহ এর পরিণাম দুনিয়ায় অশান্তি এবং বিপর্যয় আর মৃত্যুর পরে কঠিন জাহান নামের শাস্তি এই ভয় তাদেরকে প্রদর্শন করো রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম এই আদেশ পাওয়ার পর ভোরবেলায় পাহাড়ে গিয়ে আরোহণ করলেন আরব দেশের প্রথা ছিল কোনো বিপদ সংকেত দিতে হলে পাহাড়ের উপর উঠে একটা ডাক দিতে হতো ইয়া সাবাহ এই বলে ডাক দিলে লোকজন মনে করত কোনো বড় বিপদ সংকেত আছে বা গুরুত্বপূর্ণ কোনো খবর পৌঁছানোর আছে দৌড়ে যারাই শুনত সকল মানুষ সেখানে গিয়ে একত্রিত হত রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম যখন ডাক দিলেন সকল মানুষ সমাবেত হল তাদেরকে উদ্দেশ্য করে বললেন আমি যদি তোমাদেরকে এই সংবাদ প্রদান করি এই পাহাড়ের অপারে তোমাদের উপর আক্রমণ করার জন্য শত্রু বাহিনী এগিয়ে আসছে তোমরা কি তা বিশ্বাস করবে সকলেই সমস্বরে জবাব দিল আমরা অবশ্যই আপনার কথা বিশ্বাস করব কারণ আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি আর আপনি আপনি হচ্ছেন আল আমিন আসাদেক রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন তোমরা সকলে ঘোষণা দাও আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই তোমরা সফল কাম হয়ে যাবে সর্বপ্রথম প্রতিক্রিয়া দেখিয়েছিল আবুল আহাব যে ছিল রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের চাচা রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের জন্মের দিন সে খুশি হয়ে তার এক দাসীকে মুক্ত করে দিয়েছিল সেই আবুল আহাব সে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের দিকে পাথর নিক্ষেপ করেছিল এবং তিরস্কার করে বলেছিল সাব্বাতিয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও যার জবাব আল্লাহ সুবাহ দিয়েছেন লাহাব আবুল আহাবের দুইটি হাত ধ্বংস হয়ে গেল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম প্রকাশ্য দাওয়াত শুরু করলেন সেই প্রকাশ্য দাওয়াতের শুরু করার পর আরো তিনটি বছর দাওয়াত দিতে পারলেন এরপর মক্কার কুরাইশকোন যারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের দাওয়াত গ্রহণ করেনি ওনাকে রাসুল হিসেবে নবী হিসেবে মেনে নেয়নি অথচ তারা নিজেদেরকে মিল্লাতি ইব্রাহিম বলে দাবি করত নিজেদেরকে মুসলিম বলে দাবি করত ইব্রাহিম আলাইসাল্লামের কিছু সুন্না তারা পালন করত যেমন হতনা করা সুন্নত ইব্রাহিমের সেই সুন্নত পালন করত কুরবানি করা হজ করা এই সবগুলো তারা পালন করত হাজিদের পান করানো পানি পান করানো কাবা জিয়ারতে যারা আসত তাদের খেদমত করা এ সবগুলোকে তারা এবাদত মনে করে ইব্রাহিম আলাইসাল্লামের সুন্না মনেই করেই তারা পালন করত এবং তারা নিজেদেরকে মুসলিম মনে করত এর প্রমাণ হলো আবু জেহেল একদিন আবুল আহাবের বাড়িতে গিয়ে সে তা আবু আবুল আহাবকে উত্তেজিত করার চেষ্টা করে বলছে যে তোমার ভাতিজাত সীমা ছাড়িয়ে গেছে এতদিন আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলেছে এখন বলতেছে যে আমাদের পূর্বপুরুষ না নাকি কাফের ছিল আমরা নাকি মুসলমান নাই আমাদের পূর্বপুরুষরা নাকি জাহান জাহান্নামী এই ধরনের কথা বলতেছে এটা কি মেনে নেওয়া যায় আবুল আহাবও সেই সময় সে নিজেকে প্রকৃত মুসলমান মনে করত মুসলিম মনে করত এবং তার পূর্বপুরুষগণ জান্নাতি সে মনে করত এবং তাদের অনুসরণ করে তারা মনে করত তারা সঠিক পথের উপরই আছে মিল্লাতে ইব্রাহিমের উপরই আছে তারা নিজেদেরকে মুসলিম মনে করত সেই লোকগুলোর সামনেই রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম প্রকাশ্য দাবাব দিচ্ছিলেন গোপন দাওয়াতের ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের যে কিছু নমুনা আমরা পাই প্রকাশ্যভাবে তিনি যখন তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন আবু জেহেল আবুল আহাবরায়ের বিরোধিতা করতে থাকল তিনি ভাবলেন যে এরা আরবের বড় বড় নেতা বাপদাদার সেই দিন ধর্ম হঠাৎ করে ছেড়ে দিবে এটা জন্য তারা লজ্জা পায় দেখি গোপনে দাওয়াতের মাধ্যমে তারা ফিরে আসে কিনা মানুষ যখন ঘুমিয়ে পড়ে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম তখন বের হন একা একা তখন আবু জেহেলের বাড়িতে যান আবুল আহাবের ঘরের যান তাদেরকে ডাকেন তাদেরকে তখন গোপনে গোপনে দাওয়াত পৌঁছে দেন এইভাবে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম দিনের দাওয়াত প্রচার করতে শুরু করেন একদিন তিনি ফিরে আসছেন গভীর রাতে দরজায় এসে খাদিজাকে ডাকছেন দরজা খোলার জন্য এসে ডাক দেওয়া মাত্র এই খাদিজা দরজাটা খুলে দিলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম খাদিজাকে জিজ্ঞাসা করলেন তুমি কি ঘুমাও নাই আমি ডাক দেওয়া মাত্রই যে দরজাটা খুলে দিলে খাদিজা রাদু আল্লাহ তানহা জবাব দিলেন যে রাসুল উল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লাম দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাত্রেবেলায় তিনি ভাবে কষ্ট করে ঘুরবেন আর নিজের ঘরে ঢুকার জন্য তিনি দাঁড়িয়ে অপেক্ষা করবেন এটা আমি সহ্য করতে পারি না এই জন্য আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়েছিলাম সেই খাদিজা একজন বৃদ্ধা নারী ছিলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের জন্য কিভাবে নিজেকে নিবেদন করে দিয়েছিলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এইভাবে দাওয়াত প্রদান করেছিলেন যারা ওনার দাওয়াত গ্রহণ করেছিলেন তাদেরকে তিনি সংগঠিত করলেন জামাতবদ্ধ করলেন আর জামাতবদ্ধ করে তাদেরকে তালিম দিতে শুরু করলেন দাওয়াতের পদ্ধতিটা আমি বলছি দিন কায়েমের পদ্ধতি এটা তিনি প্রথম দাওয়াত দেন যারা দাওয়াত গ্রহণ করে তাদেরকে সংগঠিত করেন জামাতবদ্ধ করেন এরপর তাহাদেরকে তিনি তালিম দেন তাদের চিন্তার পরিশুদ্ধি সাধন করেন তাদের চিন্তার জগতে যে বাতিল ইলাহগুলো স্থান করে নিয়েছে সেইগুলোর অপসারণের জন্য তিনি তখন প্রচেষ্টা শুরু করেন এই জন্য দারুল আরকাম পাহাড়ের ভিতরে একটি বাড়ি ছিল আরকাম রাজিয়াল্লাহ তালানহুর গোপনে সেই বাড়িতে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেতেন আর সাহাবগন তারা ছাগল ছড়ানোর বাহানায় তারা বের হতেন ছাগল নিয়ে আর যখন দেখতেন কেউ তাদেরকে দেখতে পায়নি এই সময়ে লুকিয়ে লুকিয়ে আর কামের গড়ে ঢুকে যেতেন সেইখানে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাদেরকে তালিম দিতেন তরবিয়া দিতেন প্রথম তালিমটা কি ছিল সেটা হলো আকিদার পরিশুদ্ধি চিন্তার পরিশুদ্ধি মানুষের বিশ্বাসের পরিশুদ্ধি চিন্তার জগতে যে বাতিল ইলাহাগুলো ঢুকে আছে সেইগুলোর অসারতা তিনি প্রমাণ করতেন আর আল্লাহ সুবাহ যে একমাত্র ইলাহ সেই এলিমটুকু তাদেরকে দিতেন আল্লাহ সুবাহ একমাত্র ইলাহত্ব কি সকল প্রকারের এবাদতি দাসত্ব গুলামি পাওয়ার একমাত্র সত্তা তিনি হক অধিকার পারি মানুষ দাসত্ব করবে গুলামি করবে এবাদতি করবে শুধুমাত্র আল্লাহ আর কারো নয় কুরআন মজিদের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবাহান এই আদেশগুলো প্রদান করেছেন আল্লাহ ইয়া তোমার রবের চূড়ান্ত ফায়সালা তিনি সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে তোমরা অ্যাবাদতি করবে দাসত্ব করবে গুলামি করবে একমাত্র তারই আর কারো নয় মানুষ যখন এক আল্লাহর গুলামি থেকে মুক্ত হয় তখন সে অসংখ্য ইলার গুলামিতে লিপ্ত হয় এক আল্লাহর গুলামি থেকে মুক্ত হওয়ার সাথে সাথে সে তখন আর একজন ইলার ইলার গুলাম হয় না অনেক ইলার গুলাম হয়ে যায় এই জন্য আল্লাহ ছাড়া আর যত ইলাগুলোর অনুসরণ মানুষ করে এবাদতি করে গুলামি করে সেখানে আল্লাহ বলছেন আলিহা ইলার বহু বচন তখন মানুষ এক ইলার অনুসারী থাকে না তারা অসংখ্য ইলাহ তারা গ্রহণ করে নাই রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম তাদেরকে প্রথমত তাদের সেই চিন্তার জগৎকে পরিশুদ্ধ করেছেন তাদেরকে দাওয়াত দিয়ে দাওয়াত গ্রহণ করার পর জামাতবদ্ধ করে তাদেরকে চিন্তার পরিশুদ্ধি সাধন করেছেন তাদের একইন বিশ্বাসের পরিশুদ্ধি সাধন করেছেন আল্লাহ সুবাহ ওই সময় আনুষ্ঠানিক যে সকল এবাদত সে এবাদতগুলো আল্লাহ খরচ করেননি সে আনুষ্ঠানিক এবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি ছিল প্রথমত মানুষের আগে তার চিন্তার জগৎকে পবিত্র করা তার আঁকিটাকে পরিশুদ্ধ করা সেই কাজটি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম করেছিলেন আর এই কাজ করতে গিয়ে যখন তিনি প্রকাশ্যভাবে লোকদের কাছে এটা প্রকাশ করলেন ঘোষণা করলেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এবাদতি করতে হবে শুধুমাত্র আল্লাহর আর কারো এবাদতি করা যাবে না আইন কানুন হুকুম বিধান নিয়ম পদ্ধতি রুসুম রেওয়াজ যা কিছু প্রচলিত সমাজে ছিল সবগুলো ছেড়ে দিতে হবে বাপদাদার আমল থেকে প্রচলিত যত নিয়ম পদ্ধতি আছে চালু সবগুলো বর্জন করতে হবে মানতে হবে আল্লাহ সুবাহ পক্ষ থেকে নির্দেশিত সেই বিধানকে সেই দিন কে মানতে হবে যেই দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে সে আইন কানুন বিধি বিধান মানতে হবে যা আল্লাহ পক্ষ থেকে এসেছে তখন ওই সকল লোক যারা নিজেদেরকে মুসলিম মনে করত ইব্রাহিম আলাহ ইসলামের বংশধর হিসাবে তারা গর্ব করত অহংকার করত সেই সকল লোক একেবারে অবাক হয়ে গেল যে তারা আল্লাহর অস্তিত্বে অস্বীকার করত না তারা কথা বলতেই বলত আল্লাহ আল্লাহর কসম সেই আবু জাহাল আবুল আহাবরা আল্লাহর কসম করে কথা বলত তারা দোয়া করত আল্লাহর কাছে সবকিছু আল্লাহকে স্বীকার করে তারা করত কিন্তু তাদের পূর্বপুরুষ তাদের ধারণায় এরা আল্লাহর অতি নৈকট্য লাভ করেছিলেন আল্লাহর কাছে যেতে হলে এদের মাধ্যমে যেতে হবে এই জন্য তারা তাদের প্রধান প্রধান ধর্মগুরুদেরকে তারা মাধ্যম হিসেবে বানিয়ে নিয়েছিল কাবাগরে যে তিনশো ষাটটি মূর্তি ছিল এইগুলো হল বিভিন্ন মানুষের মূর্তি যেই মানুষগুলো তাদের সময়ে সবচেয়ে ধার্মিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত ছিলেন পরিচিত ছিলেন লোকজন তাদেরকে সম্মান করত শ্রদ্ধা করত ভক্তি করত ধর্ম পালনের কারণে তারা মনে করতো এই লোকগুলো ছিল সবচেয়ে বড় মুত্তাকি পরহেজগার দিনদার এই লোকগুলোকে তারা এই জন্য ভালোবাসত আর ভালোবাসার আতিশয্যে তারা তাদের প্রতিকৃতি তাদের আকৃতি নমুনা তারা বানিয়ে রেখেছিল এটা কি তারা মনে করত আল্লাহর কাছে যাওয়ার একটা উপায় এর প্রধান চারজন ছিলেন লাট মানাত উজ্জা হুবল এটা এক একজন ব্যক্তি ইলাহাতুন থেকে তারা লাত এটাকে সংক্ষিপ্ত করে নিয়ে এসেছে উজ্জা আজিজ থেকে উজ্জা উজ্জা তারা নিয়েছে মানাত করেছে তারা মান নাম থেকে এইভাবে তারা তাদের এই এদের নাম গুলোকে তারা নিজেদের মতো করে তারা তৈরি করে নিয়েছিল তারা অবাক হয়ে গেল আমাদের এত বড় বড় বুজুর্গ ব্যক্তিগণ আকাবিরিন এ সকলদেরকে ছেড়ে আমরা দেব কেমন করে এরা তো দিনদার ছিলেন তাদের প্রদর্শিত পথ আমরা ছেড়ে দেব যা আমাদের বাপদাদার আমল থেকে নিয়মিতভাবে সকলেই মেনে চলে এসেছে আমরা এসব ছেড়ে দেব আর তিনি হঠাৎ করে এসে আমাদের সামনে একটা পেশ করলেন দিন আর এটা মেনে নেব কেমন করে এটা হয় তাদের দীর্ঘ দিন থেকে মেনে চলা অনুসৃত তাদের সেই মত পথ থাকে তারা ভালোবাসত এটাকে সঠিক মনে করত আল্লাহর এবাদত হিসেবেই সেগুলো পালন করত এই লোকগুলো সেদিন অবাক হয়ে গিয়েছিল যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন বলেছিলেন তোমাদের সব ছেড়ে দাও আর এবাদতি করে একমাত্র আল্লাহ আইন কানুন হুকুম বিধান সব মেনে চলে একমাত্র আল্লাহ তারা বিনিময় প্রত্যাশা করো একমাত্র আল্লাহর কাছে এই তিনটি অর্থ ইলার মধ্যে সামিল তারা এই আরবি ভাষা জানত বুঝত এই জন্য তারা বুঝেছিল আল্লাহকে এক ইলাহ মেনে নিলে তাদের এই সকলকে ছাড়তে হবে এটা ছিল তাদের জন্য কঠিন সেই অবস্থায় তারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে এক পর্যায়ে তারা চুক্তির মাধ্যমে আবদ্ধ করে যারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের দাওয়াত গ্রহণ করে মানে এনেছিলেন আর যারা ওনাকে পৃষ্ঠপোষকতা করতেন তাদের সকলকে তারা বন্দি করে রাখল সেই বা আবু তালিব আবু তালিবের ঘাটি নামে পরিচিত সেই জায়গায় চুক্তি করে আবদ্ধ করে রাখল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তিন বছর চার মাস সেখানে আবদ্ধ ছিলেন চুক্তি নামাটা কাবাগরের দেয়ালের মধ্যে লটকানো ছিল এক পর্যায়ে দেখা গেল যে চুক্তি নামার মধ্যে তাদের যে শর্ত সরাইগুলো ছিল সবগুলো পোকা খেয়ে ফেলেছে সেখানে আল্লাহর নাম ছাড়া যা ছিল সব পোকা খেয়ে ফেলেছে শুধু আল্লাহর নামগুলো সেখানে বাকি আছে যখন চুক্তি নামাই আর নাই তখন তাদের বন্দি জীবনেরও সমাপ্তি চুক্তি শেষ এরপর তারা বের হয়ে আসলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম প্রকাশ্য দাওয়াত যেভাবে শুরু করেছিলেন তা আবার অব্যাহত রাখলেন মক্কাবাসীদের কাছ থেকে যখন নিরাশ হলেন কুরাইশরা যখন তাদের কঠোরতা প্রদর্শন করল দিনের বিরোধিতার ব্যাপারে পূর্বপুরুষের মত পথকে আঁকড়ে থাকার ব্যাপারে তারা যখন অত্যধিক কঠোর হল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তখন পায়ে পেয়ে গেলেন বাসীরাও রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাথে চরম অপমানজনক আচরণ করেছিল একজন বলল যে তোমার কথা আমি বিশ্বাসও করি না অবিশ্বাসও করি না যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে অবিশ্বাস করলে আমি বিপদে পড়ে যাব আর যদি না হয়ে থাকে তাহলে মিথ্যা কথাকে আমি বিশ্বাস করে বিপদে পড়বো এই জন্য আমি কোনটাই করলাম না আরেকজন বলল যে আল্লাহ বুঝি নবী বানিয়ে পাঠানোর মতো আর কাউকে খুঁজে পেলেন না তোমার মতো এতিম অসহায়কেই খুঁজে পেয়েছেন আরেকজন বলল যে তুমি আমাদের এখানকার ছেলে ছেলেদেরকে বিভ্রান্ত আর করো না তুমি ক্যাম থেকে বের হয়ে যাও এরা আমাদের পূর্বপুরুষের দিন সম্পর্কে ভুল বুঝবে এবং তারা দিন ছেড়ে দিয়ে বেদিন হয়ে যাবে এই ধরনের কথাগুলো বলল তাদের কাছ থেকে তিনি যখন ফিরে আসছেন তাদেরই নির্দেশে তাদের ছেলেপেলেরা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের পিছনে পাথর আগাতে জর্জরিত করে রক্তাক্ত করে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এইভাবেই দাওয়াত একদিকে সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছিলেন অপরদিকে যারা ইমান আনছিলেন সংখ্যায় কম হলেও তাদেরকে সংগঠিত করে তাদের চিন্তার পরিশুদ্ধি সাধন তার আমলের সংশোধন করে আল্লাহ সুবাহ যেইভাবে একজন মানুষকে আল্লাহর বান্দা হিসেবে গ্রহণ করতে চান রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সেইভাবেই তাদেরকে গড়ে তোলার চেষ্টা করতে থাকলেন তেরোটি বছর পূর্ণ হল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের দাওয়াত জামাত এবং তালিমের মাধ্যমে যারা গড়ে উঠলেন তাদেরকে নিয়ে মদিনায় হিজরত করলেন মক্কায় দিন বিজয়ী হল না মদিনায় দিন বিজয়ী হল এর কারণ হল মক্কার অধিকাংশ নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ দিনের সক্রিয় বিরোধী ছিল রাসুলের সক্রিয় বিরোধী ছিল আর আল্লাহর দিন মানব জাতির জন্য আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছেন আর আল্লাহর নিয়ামত কোন অকৃতজ্ঞ জাতির উপর জুড়ে চাপাইয়া দেন না যারা আল্লাহর নিয়ামত চায় না তাদের কি আল্লাহ সেই নিয়ামত প্রদান করেন না যেহেতু তারা এই দিনের সক্রিয় বিরোধী ছিল এই জন্য আল্লাহ সুবাহ দিনকে মক্কায় বিজয়ী করেন নেই মদিনার লোকজন এদের চেয়ে ভিন্ন প্রকৃতির ছিলেন এর কারণ ছিল মক্কাবাসী ছিল নিরক্ষর মূর্খ আর মদিনার আশপাশে ইহুদিরা ছিল ইহুদির আলেমরা ছিল আপাদের সংস্পর্শে থেকে মদিনাবাসীগণ তারা শিক্ষা দীক্ষা কিছু লাভ করেছিলেন এবং ইহুদি আলেমরা মদিনায় দাওয়াত দিত সেখানে তাওহিদ রেসালাত আখেরাতের দাওয়াত তারা দিত দিন সম্পর্কে মানুষকে তারা দাওয়াত দিত এবং তাওরাতে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের যে আগমনী বার্তা ছিল সেই বিষয়টি মদিনাবাসীরকে তারা আগে জানাত যখন মদিনার সাধারণ মানুষ ইহুদি আলেমদের কথা শুনত না তখন তারা মাঝে মধ্যে তাদেরকে ভয় দেখাত তোমরা আমাদের কথা শুনছ না মানছ না বেশি দিন আর তোমরা আমাদের অবাধ্য হয়ে থাকতে পারবে না তোমরা দিন মানতে বাধ্য হবে কারণ শেষ নবীর আগমন ঘটে গেছে শেষ নবী যখন এসে হাজির হবেন তখন ওনার মাধ্যমে দিনের বিজয় হবে তোমরা তখন সেই দিনের অনুসারী হবে এই উহুদি আলেমগন রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লামের আগমনী বার্তা আগেই মদিনাবাসীদের কাছে এটা তার প্রচার করেছিল এই জন্য এই একটা পূর্ব ইনফরমেশন তাদের মধ্যে ছিল যখন তারা জানল মক্কায় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সে আগমনী বার্তা সে দাওয়াত তারা যখন জানল হজের সময় বিভিন্ন জন সেখানে যেত সেইখান থেকে গিয়ে সে এই সংবাদটা মদিনার মধ্যে প্রচার করত সেই কারণে অনেকের মধ্যে একটু আগ্রহ পয়দা হল সেই আগ্রহের ভিত্তিতেই মক্কায় গিয়ে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাথে দেখা সাক্ষাৎ করে দিন সম্পর্কে জানার চেষ্টা করেছে অনেকেই আর তারা রাসুলের বাবা গ্রহণ করে ইসলাম মেনে নিয়েছে যেমন নবুয়তের এগারোতম বছরে ছয়জন লোক রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে প্রথম বায়াত নেন বায়াতে আকাবায় মিনার নিকটবর্তী পাশের লাগোয়া যে পাহাড়টা সেই পাহাড়ের সেই গিরিপথে ছয়জন বায়াত নেন যে আঁকাবা হল পাহাড়ের সেই অংশটার নাম যেটা হল মিনার সেই জামরার নিকটবর্তী জায়গা সেই গোপন একটা জায়গা সেই ছয়জন বায়াত নিয়ে বায়াত নিয়ে তারা মদিনায় ফিরে যান তাদের প্রচেষ্টায় সেখানে দিন আরো সম্প্রসারিত হয় বারোতম বছরে আসেন বারো জন ওই একই জায়গায় বারো জন বায়াত নেন তেরোতম বছরে আসেন বাহাত্তর জন সত্তর জন পুরুষ দুইজন মহিলা তারা সেখানে বায়াত নেন তারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে আবেদন করেন আমরা তো দিনের জন্য বায়াত নিলাম আপনার কাছে সেই দিন তালিম দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য আমাদের জন্য একজন মোয়াল্লিম পাঠান তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম হজরতে উমাইর মাসাহাবিবনে উমায়রকে সেখানে পাঠান সেই মুসাহাবিবনে উমায়ের গিয়ে তাদেরকে দাওয়াত দেন তালিম দেন তরবিয়া দেন দিনের শিক্ষা দেন মদিনার মানুষের মধ্যে সেই আগ্রহ ছিল দিন গ্রহণ করার তাদের প্রচেষ্টায় সেই দাওয়াত সম্প্রসারিত হতে থাকে এবং সক্রিয় বিরোধিতার ক্ষেত্রটা সেখানে কম ছিল এই জন্য আল্লাহ সুবাহ মদিনায়কে দিনের বিজয়ের কেন্দ্র বানালেন রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামকে হিজরতের অনুমতি দিলেন প্রথমত তিনি গোপনে গোপনে মক্কা থেকে সাহাবাদেরকে মদিনায় পাঠাতে থাকলেন সর্বশেষ তিনি আবু বকরকে সাথে নিয়ে হিজরত করলেন মদিনায় যাওয়ার পর রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম সাহাবাদেরকে মদিনায় যে মক্কায় যে তালিম দিয়েছিলেন সেখানে চিন্তার পরিশুদ্ধি সাধন আকিদার পরিশুদ্ধি সাধন আমলের ক্ষেত্রে তাদেরকে শুধুমাত্র আল্লাহর এবাদতের মধ্যে সীমাবদ্ধ সীমাবদ্ধকরণ এই কার্যক্রম মক্কায় সীমাবদ্ধ রেখেছিলেন মদিনায় যাওয়ার পর তাদেরকে সশস্ত্র প্রশিক্ষণ দিতে শুরু করলেন সেখানে যুদ্ধের প্রশিক্ষণ শুরু করলেন এটা পরবর্তী কর্মসূচি প্রথমত দাওয়াত এরপরে তাদের জামাত এরপরে হল তালিম এরপরে শুরু হলো তার বিয়া প্রশিক্ষণ সেই প্রশিক্ষণের মাধ্যমে একদল বাহিনী গঠন করতে থাকলেন আল্লাহ দিনের বিরোধিতার জন্য যারা এগিয়ে আসবে সর্বপ্রথম তাদেরই মোকাবেলা করা যারা দিনের বিরোধিতা করবে আক্রমণ করার চেষ্টা করবে তাদেরকেই প্রথম মোকাবেলা করা আল্লাহর পক্ষ থেকে ধারাবাহিকভাবে সে আদেশগুলো আসতে শুরু করলো রাসুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লাম এর মাধ্যমে জিহাদের কার্যক্রম প্রকৃতপক্ষে সেই মদিনায় যখন শুরু হয়ে গেল সর্বপ্রথম কার সাথে কার বিরুদ্ধে যুদ্ধ করেছেন যারা মক্কা থেকে রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লামকে বের করে দিয়েছিল যারা মক্কা থেকে বের করে দিয়েছিল মক্কায় দিনের পথকে তারা স্তব্ধ করে দিয়েছিল দিনের দাওয়াত সম্প্রসারণের পথে বাধা দিয়েছিল দিন মানার পথে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল সর্বপ্রথম যুদ্ধ তাদের সাথেই তারা কারা ছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের নিজের বংশধর নিজের বংশধরদের সাথে যদি পরপর দেখি এরপর কাদের সাথে হয়েছে এরপর মদিনার নিকটবর্তী যারা আহলে কিতাব ছিল ইহুদি গুত্ররাগুলো ছিল তাদের বিরুদ্ধে হয়েছে এরপর দূরবর্তী খ্রিস্টান এরাও আহলে কিতাব তাদের বিরুদ্ধে হয়েছে পর্যায়ক্রমে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের যুদ্ধের ধারাবাহিকতা কোথায় প্রথম নিজের বংশের বিরুদ্ধে প্রথম যাদের সাথে শুরু হয়েছে তাদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ শুরু করেছেন আল্লাহ সুবাহ আদেশ করছেন ওয়াতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়ালইয়াজিদু ফীকুম গিলযা তোমাদের সাথে লাগুয়া নিকটবর্তী ইয়ালুনাকুম তোমাদের সাথে মিশে আছে যে কুফফার অনেক বিভ্রান্ত লোকের আছে যারা আয়াতের নিকটবর্তী করে একবারে বিভ্রান্ত হয়ে যায় এরা নিতান্ত মূর্খ কোরআনের শব্দ বুঝে না আয়াত বুঝে না এখানে ইয়ালু বলতে কি বোঝায় একেবারে যার সাথে একেবারে মিশে আছে মিশে থাকা যারা তোমাদের সাথে মিশে আছে কুফফার প্রথম ওই কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করো এবং তারা যেন তোমাদের মাঝ সাথে যুদ্ধ করার ক্ষেত্রে কঠোরতা দেখতে পায় তোমাদের মাঝে যেন তারা কঠোরতা দেখতে পায় তাদের প্রতি কোনো প্রকারের সহানুভূতি দেখানো যাবে না তোমাদের নিকটবর্তী হওয়ার কারণে সেটা হতে পারে তোমার আত্মীয় ভাই পিতা নিজের একেবারে নিকটতম আত্মীয় যা ঘটেছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রথম যুদ্ধের ক্ষেত্রেই নিজের বংশের লোকদের বিরুদ্ধে যুদ্ধ এটা ছিল তবুক যাওয়ার আগে কতগুলো যুদ্ধ হয়েছিল তবুকের যুদ্ধ দূরবর্তী যুদ্ধ রুমের খ্রিস্টান বাহিনীর সাথে যুদ্ধ এর আগে মদিনার নিকটবর্তী ইহুদি গোত্র বনে কুরাইজা বনে কায়নুকা বনু নাজির খাইবার এসব অঞ্চলের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ এর আগে নিজের ডাইরেক্ট সরাসরি নিজের গুত্র বংশ কুরাইশ তাদের বিরুদ্ধে খন্দকের যুদ্ধ পর্যন্ত ছিল কুরাইশদের বিরুদ্ধে এরপর কুরাইশার আক্রমণ করার জন্য আসেনি বদল উহুদ খন্দক এইগুলো ছিল কুরাইশদের বিরুদ্ধে নিজের বংশের বিরুদ্ধে একটা জিনিস আমাদের উপলব্ধি করা দরকার সেটা হলো যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের দিন কায়েমের যে তরিকা প্রথম তিনি দাওয়াত দিয়েছেন যারা দাওয়াত গ্রহণ করেছে তাদেরকে জামাতবদ্ধ করেছেন যারা জামাতবদ্ধ হয়েছে তাদেরকে তালিম দিয়েছেন তাদের চিন্তা চেতনা আকিদা বিশ্বাসকে পরিশুদ্ধ করেছেন আমলের পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করেছেন এরপর সেই পরিশুদ্ধ লোকদেরকে নিয়ে যুদ্ধ করেছেন তাদেরকে তখন প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে নিয়ে পরবর্তী সময়ে যারা আল্লাহর দিনের মোকাবেলায় আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা সর্বপ্রথম যুদ্ধটাই নিজের বংশের বিরুদ্ধে নিকটবর্তী আত্মীয় যারা তাদের বিরুদ্ধে যে আল্লাহ আদেশ করেছেন পর্যায়ক্রমে দূরে যাওয়া আমরা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের এই সুন্না থেকে যে শিক্ষাটা পাই আমরা আল্লাহর দিন গ্রহণ করেছি আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি আল্লাহর সত্তা এবং গুণাবলী সহকারে আল্লাহ নিজের জন্য তার জাত এবং সিফাতকে যেইভাবে বর্ণনা করেছেন এর মধ্যে কোনো প্রকারের পরিবর্তন পরিবর্তন না করে কোন প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ না করে এর কোনো ধরন আকৃতি স্থাপন না করে আল্লাহ নিজেকে যেইভাবে পেশ করেছেন সেইভাবে আল্লাহর প্রতিমান আল্লাহ তার ক্ষমতা তার এখতিয়ার তার আধিপত্য তার বাদশাহী রাজত্ব তার হুকুমত সমগ্র সৃষ্টিকুলুর উপর যেইভাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন সমগ্র সৃষ্টিকুল যেইভাবে তিনি পরিচালনা করছেন আমাদেরকে তিনি যেইভাবে পরিচালনা করার জন্য তার নবীর মাধ্যমে দিন পাঠিয়েছেন সেই দিনকে সেইভাবেই গ্রহণ করে মেনে চলতে হবে আমরা যেই সেই দিন গ্রহণ করেছি আমাদের কাজটা কি আমরা দিন গ্রহণ করলাম আমরা চাই এখন আল্লাহর এবাদতি করতে আল্লাহ ছাড়া আর কারো এবাদতি করব না জীবনের কোনো ক্ষেত্রে আর করব না তখন দেখা যায় আমাদের সামনে এখন এসে এখানে যখন আমি এই সিদ্ধান্ত ঘোষণা করব আমার সামনে অনেকগুলো ইলা এসে দাবি করে যা আমার আমার গুলামি করতে হবে অনেক ইলা আমার সামনে এসে দাবি করে একমাত্র আল্লাহকে ইলা মানা যাবে না আমাকে মানতে হবে কে এই সব ইলাগুলো আমাদের সামনে এসে দাবি করছে না এখন আমাদের সামনে এসে দাবি করছে আমি যখন বলছি আল্লাহ হচ্ছেন একমাত্র ইলা লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ মানি না তখন গাইরুল্লাহ যেগুলো আছে অন্য অন্য সকল ইলাগুলো আছে তারা এসে আমার সামনে আমাকে বাধ্য করছে তার হুকুম মানতে তার গুলামি করতে তার উলুহিয়ত মেনে চলতে আমাকে বাধ্য করছে তখন আমার কাজটা কি আল্লাহ আদেশ করেছেন সেই অবস্থা যখন আসবে তোমার নিকটবর্তী তোমার সাথে মিশে আছে যারা যে সকল কুফফার যারা তোমাকে এই পথ থেকে ফিরিয়ে নিতে চায় তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না আল্লাহর দিন পরিপূর্ণভাবে বিজয়ী হয়ে যায় এবং এই জমিন থেকে আল্লাহর নাফর মানির ফিতনা শির্ক এবং কুফুরের ফিতনা তাগুতের ফিতনা নির্মূল হয়ে যায় ততদিন পর্যন্ত তোমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করো আল্লাহ আদেশ করে দিয়েছেন তোমার আমার কাজটা কি হবে যে আমার সামনে আসবে এসে আমাকে বাধ্য করবে তাকে ইলা হিসেবে মানার তখন আমার প্রধান কাজ হল আল্লাহর পক্ষ থেকে যতটুকু শক্তি যতটুকু যোগ্যতা সামর্থ্য উপায় উপকরণ আল্লাহ আমাকে দিয়েছেন যতগুলো সংগ্রহ করা আমার পক্ষে সম্ভব তাই নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করব আমি আমার সামনে এসে ইলা দাবি করছে যে শয়তানি শক্তিগুলো আমি তার সাথে বন্ধুত্ব করব আর মনে করব যে তার আশ্রয়ে আমি থাকি আর আমি যুদ্ধ করে করতে যাব অনেক দূরে অন্য কোথাও একটা ভ্রান্ত আকিদা আকিদাগত ভাবে একটা ভ্রান্ত আকিদা এরা পথভ্রষ্ট এরা মানুষকে আল্লাহর দিন থেকে সরিয়ে নিতে চায় জিহাদ থেকে সরিয়ে নিতে চায় এই ধরনের কিছু বিভ্রান্ত পদভ্রষ্ট নিরেক মূর্খ জাহেলে মোরক্কব এই জমিনের মধ্যে আছে যারা এদেশ থেকে জিহাদকে কনভার্ট করতে চায় তাদের কৌশলটা হলো কি এদেশে জিহাদ হবে না এটা হলো একটা আশ্রয়স্থল এখানে এমন একটা ছায়া যেখানে আমরা বিশ্রাম নেব এরা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধী আল্লাহর কোরআন সম্পর্কে কোনো জ্ঞান থাকে না মূর্খ আল্লাহ বলছেন আমার সাথে মিশে আছে যে যে আমাকে বাধ্য করে তার গুলামি করতে আমি তার গুলামি করে চলব আর যে অনেক দূরে আছে তার বিরুদ্ধে যুদ্ধ করতে যাব আল্লাহ রসুল এটা করেননি আল্লাহ কোরআন মজিদি আদেশ দেননি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম সর্বপ্রথম নিজের বংশের গুচ্ছের সাথে যুদ্ধ করেছেন যারা আল্লাহকে একমাত্র ইলা হিসেবে গ্রহণ করেনি এবং একমাত্র ইলা হিসেবে মেনে চলতে তারা প্রতিবন্ধক হয়েছিল সর্বপ্রথম তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাহলে আমাদের জিহাদ সর্বপ্রথম আমার নিকটবর্তী যে আছে আমি এখন আমি আগামীকাল বেঁচে থাকবো কিনা আমার এই নিরস্বতা নাই আমি এখন প্রচেষ্টা চালাবো ওই ভিসা নেব পাসপোর্ট করব এমবিসিতে যাব ভিসা পাবো কিনা নিশ্চয়তা নাই মনে করব যে আমার জেহাদের জন্য তো চেষ্টা করে যাচ্ছি আর কিছু আছে এমন জাহিলি মুরক্ষব যে সেগুলো কিছু ল্যাপটপ বগলে নিয়ে ঘুরাই এই মূর্খগুলো তার হাতে থাকবে অস্ত্র যুদ্ধ করবে তার হাতে থাকবে অস্ত্র থাকবে বোমা থাকবে তার এখানে গুলি তার হাত থাকবে সাথে থাকবে তার মেশিন গান তার হাতের মধ্যে থাকবে S M L M G forty seven fifty সেগুলো থাকবে ল্যাপটপ নেগুলাই জিহাদ করে এই মূর্খরা আসলে জিহাদ সম্পর্কে কোনো ধরনের ধারণাই রাখেনি এরা মানুষকে বিভ্রান্ত করার জন্য অপচেষ্টা লিপ্ত বলে যে চলো ওই দিকে যাই কনভার্ট করে এদের ওই বিভ্রান্তিতে কখনো এদের বিভ্রান্তপূর্ণ সেই চিন্তাধারা পদভ্রষ্টতা সম্পর্কে স্পষ্ট ধারণা আমাদের থাকা দরকার এবং এদের থেকে সতর্ক থাকা দরকার এরা পদভ্রষ্ট জেহাদকে তারা বিতর্কিত করা জিহাদকে কন্ডাক্ট করা জিহাদের পথটাকে তারা বিলম্বিত করা এই জন্য তারা বিভিন্ন অপকৌশলে লিপ্ত এটা হতে পারে তাদের মূর্খতার কারণে তাদের এলমের অভাবের কারণে আজকে দুনিয়ায় মুজাহিদিন সাহেবগণ তারা জিহাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নির্দেশনা দেন সেই নির্দেশনাগুলো তারা দেন যেগুলো আমভাবে নির্দেশনা দেন এবং সকল নির্দেশনাই যে একবারে অথেন্টিক ওহির মতো এটা মানতে হবে এটাও কিন্তু বড় ধরনের একটা বিভ্রান্তি যারা বেজলেস যাদের জ্ঞান নেই শিক্ষা নেই যোগ্যতা নেই এরা বারবার পলট পালট খায় এরা কনভার্ট হয় বেশি এরা প্রভাবিত হয় বেশি যারা যাদের ফাউন্ডেশন মজবুত এরা কোনদিন কনভার্ট হয় না এরা প্রভাবিত হয় না এরা প্রভাবিত করে আর যাদের ফাউন্ডেশন দুর্বল এরা হল সুম্মাল খাইরার দল সুম্মাল খাইরা বুঝেন সুম্মাল খাইরা হল এখন তার কাছে এটা মনে হয়েছে এই পদ্ধতিটা ভালো খুব শক্ত করে ধরে কিছুদিন ধরে অন্য কোনো চিন্তাধারার দ্বারা সে প্রভাবিত হয়ে যায় কারণ সে বেজলেস তার কোনো ফাউন্ডেশন নাই হচ্ছে বাতাসের গতিতে খড়কুটুর মতো ওদিক ওদিক উড়াউড়ি করে কয়েকদিন পরে আর একটা চিন্তাধারা পাইল ওইটা তার বাদ মাইনাস বলল যে ওইটাই ভালো এটা হলো সুম্বাল খাইরার দল এক অবস্থায় সে স্থির থাকে না তার ইস্তেকামত নাই এই সুকমাল খাইরা এক দল আছেই যে ওটার পর ভালো ওইটা না ওর পর ওইটা ভালো এই সুম্মাল খাইরার দল চিরদিনই এরা খড়কুটু ছিল অতীতেও চিরখাল এরা খড়কুটার মতো ছিল এরা বাতাসে উড়িয়ে নিয়ে যায় যেখানে সেখানে নদীর স্রোতের সাথে এরা বেসে যায় কোনদিন স্রোত পাল্টানোর চেষ্টা করতে পারে না কিন্তু ইমাম কি আল্লাহ এই ধরনের বাতাসের বেগে উড়ে চলা হরকুটু আর নদীর স্রোতের সাথে বেসে চলা তৃণলতার মতো সৃষ্টি করেননি এরা বাতাসের গতিকে পাল্টিয়ে দেওয়ার জন্য নদীর স্রোতকে বিপরীত দিকে প্রবাহিত করার জন্য এরা ইমানদারগণ দুনিয়ায় এসেছে তারা সেই শক্তি বুকে তারা সেই ধারণ করে সেই হিম্মত তারা রাখে হতে পারে নদীর স্রোত তাদেরকে ক্লান্ত করে কোনো বালো চুরির উপর ফেলে রেখে দেয় তথাপি সে পরাজয় বরণ করে না ইমানদারগণ এমনই ইস্তেকামতের সাথে তারা এগিয়ে যান এই জমিনে আমরা ইচ্ছা করে জন্ম লাভ করিনি আল্লাহ আমাদেরকে এখানে পয়দা করেছেন আর এই জমিনে আল্লাহ পয়দা করার পর আমাদেরকে সেই হেদায়াত করেছেন পথ দেখিয়েছেন দিন আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ আমাদেরকে পথ দেখিয়েছেন দিনের পথ আমাদের সামনে শিখিয়েছেন কোনটা তাগুত কুফফার এগুলোকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন ওইটা তাগুত ওইটা কুফফার আমি দেখলাম কিন্তু তার সাথে প্রথমত যে কাজটা হলো আমি দাওয়া দেব সে দাওয়াত যখন সে গ্রহণ করবে না তার সাথে সম্পর্ক ছিন্ন করব এরপর তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেব এটা হল আমার ইমানের দাবি প্রথম কাজ হল আমার যা যে আমাকে বাধ্য করছে এখন আল্লাহ নাফর মানি করতে আল্লাহকে ইল্লাহ হিসেবে মানতে যে আমাকে এখানে বাধ্য করছে আল্লাহকে না মানার জন্য এবং তাকে মানার জন্য বাধ্য করছে সে হল আমার প্রথম প্রথম আমার শত্রু আমার সামনে সে বিদ্যমান তাকে কেন আমি রেখে দেব আর আমি অন্যত্র যাব এই বিধান আল্লাহ দেননি আল্লাহ রাসুল এই তরিকা প্রদর্শন করেননি সর্বপ্রথম আমার সামনে এসে যে নিজেকে ইলা হিসাবে দাবি করছে আমি তাকেই প্রথম আমার টার্গেট করব যদি তার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি আমি এখানে মারা যাই আলহামদুলিল্লাহ আমি শাহাদতের মর্যাদা লাভ করব আর যদি আল্লাহর ইচ্ছা এখানে দিন বিজয়ী হয় আমি এবং অন্য সকল মোমিনগণ এবং সাধারণ এমন সকল মানুষ যারা দিন জানে না বুঝে না অথবা তাঁগুতের কারণে দিন মানতে এতদিন পারে নাই সেই সকল মানুষ দিন মানার সুযোগ পাবে আল্লাহর দিন এখানে বিজয়ী হবে এজন্য আমাদের শেষ কথাটি যে বলতে চাচ্ছি যে আমাদের এই তানজিম দেশে প্রতিষ্ঠিত হয়েছে এই দেশে প্রথম জিহাদের টার্গেট নিয়ে এই দেশে দিনকে বিজয়ী করার টার্গেট নিয়ে এবং এটাই সহি এই আকিদাটাই সহি কারণ এখানেই আমার সামনে আছে তাগুদ আমার সামনে আছে সেই কুফার শক্তিগুলো আমার টার্গেট প্রথমেরাই দুনিয়ার সকল দেশে আমরা দেখি আজ দুনিয়ার বিভিন্ন দেশে মুজাহিদিনগণ তারা জিহাদের তালিম যখন পেয়েছেন নিজ নিজ দেশে প্রত্যেকেই জিহাদ শুরু করেছেন এটাই সুন্না প্রত্যেকে নিজ নিজ দেশে এই যুদ্ধ শুরু করেছেন এটা শূন্য এটাই সঠিক পদ্ধতি মুজাহিদিন সাহেবগঞ্জে সাধারণ যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনাগুলো না বুঝার কারণে ভালো করে স্টাডি করে নি না বুঝার কারণে নিজের পক্ষ থেকে এক একটা থিওরি আবিষ্কার করে নেয় এই ধরনের থিসিস আবিষ্কার করার মতো অদক্ষ অযোগ্য কিছু লোক আছে জ্ঞানের দিক থেকে অপরিপক্ক কাঁচা কিছু লোক আছে যে যোগ্যতা তার নাই সে ওইটা নিয়ে নাড়াছাড়া করে তো এই বিষয়গুলো পরে ইনশাল্লাহ আমি আলোচনা আরো করব ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন তো আমাদের কাছে পরিষ্কার থাকা দরকার যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের তরিকা দিন কায়েমের জন্য কিভাবে তিনি করেছেন চূড়ান্ত পর্যায়ের যে দিনের বিজয়ের জন্য কাফেরদের সাথে মোকাবেলা করা যুদ্ধ করা সেটা সর্বপ্রথম যুদ্ধগুলোই হয়েছে নিজের নিকটবর্তী লোকগুলোর সাথে নিজের বংশের আত্মীয় স্বজনের সাথে যারা নিজের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 من المؤمنين والمؤمنات اللهم أيد المجاهدين اللهم احفظ المجاهدين اللهم انصر المجاهدين اللهم نجنا من السجن اللهم نجنا من السجن اللهم نجنا من السجن اللهم انصرنا فإنك خير الناصرين اللهم احفظنا فإنك خير الحافظين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم